সাদ ইবনু মালিক রাজিল্লাহ তাল্লাহ্ন বলেন বিদায় হজের বছর আমি ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছাকাছি হই তখন রসুল সাল্লাহ সাল্লাম আমাকে দেখতে আসেন তখন আমি বললাম হে আল্লাহ রসুল আমার রোগ কি পর্যায়ে পৌঁছেছে তা আপনি দেখতে পাচ্ছেন আমি একজন সম্পদশালী আমার ওয়ারিশ হচ্ছে একটি মাত্র কন্যা আমি আমার সম্পদের দুই তৃতীয়াংশ আল্লাহ রাস্তায় সাতকা করে দিব তিনি বললেন না আমি বললাম তবে কি অর্ধেক তিনি বললেন হে সাদ এক তৃতীয়াংশ দান করো এবং এক তৃতীয়াংশই অনেক বেশি তুমি তোমার ছেলে মেয়েদেরকে সম্পদশালী রেখে যাও তাই উত্তম এর চেয়ে তুমি তাদেরকে নিঃস্ব রেখে গেলে যে তারা অন্যের নিকট ভিক্ষা করে আহমদ ইবনু ইউসুফ রহমতুল্লা আলাহি ইব্রাহিম রহমতুল্লা আলাহি হতে এ কথাগুলো বর্ণনা করেছেন তুমি তোমার ওয়ারিসদের সম্পদশালী রেখে যাবে আর তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু ব্যয় করবে আল্লাহ তার প্রতিদান তোমাকে দেবেন তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটি তুলে দিবে এর প্রতিদানও আল্লাহ তোমাকে দিবেন আমি বললাম হে আল্লাহ রসুল আমি কি আমার সাথী সঙ্গীদের হতে পশ্চাতে থাকব তিনি বললেন তুমি কখনও পিছিয়ে পড়ে থাকবে না আর এ অবস্থায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি যে কোনো নেক আমল করবে তাহলে তোমার সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি হবে সম্ভবত তুমি বয়স বেশি পাবে এবং এর ফলে তোমার দ্বারা অনেক মানুষ উপকৃত এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে হে আল্লাহ আমার সাহাবিদের হিজরতকে অটুট রাখুন তাদেরকে পশ্চাৎমুখী করে ফিরিয়ে নেবেন না কিন্তু অভাবগ্রস্ত সাদ ইবনু খালোয়ার মক্কায় মৃত্যুর কারণে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জন্য দুঃখ প্রকাশ করলেন